হুকুম আহকাম মাসাইল বিধিবিধান মেনে চললেই তাতে কল্যাণ রয়েছে সার্বিক জীবনে আর অমান্য করলেই তাতে অশান্তি রয়েছে আমাদের ধারাবাহিক প্রতি শুক্রবার এসার সালাতের পরে আলোচনা হচ্ছে ফেখুসুন্না বা হাদিস থেকে ফিখি মাসলা মাসাইল জানা বলগুল মারাম বলগুল মারাম হাদিসের কিতাব কিন্তু তাতে এমন হাদিসগুলি সংকলিত হয়েছে যেগুলির সম্পর্ক ফিখি মাসাইলের সাথে অনেক মাসাইল এর মাধ্যমে মানুষ এবং মাসাইলের দলিল মাসলা মাসাইলের দলিল এতে রয়েছে আজকে আমাদের যে পর্ব ধারাবাহিক চলছে এর আগে দু তিনটি আলোচনা এর ওপর হয়েছে তা হচ্ছে বিচার ফয়সালা করা বিচার সালিস করা বা বিচার বিভাগ সেটা আদালতে হোক অথবা অন্য কোথাও হোক হাদিস নম্বর বারোশো চার আজকের দর্শ আবহর রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুর উল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতাহ রেসুন আলাল ইমারা নিঃসন্দেহে তোমরা নেতৃত্বের জন্য বড় আগ্রহী রসুল্লাহ কি বলছেন যে মানুষ নেতৃত্ব পাওয়ার জন্য বড় আগ্রহী এটা মানুষের স্বভাব নেতা হতে চায় মালিকানা করতে চায় নেতৃত্বের লোভ এটা প্রাকৃতিক বিষয় মানুষের এটা স্বভাব কারো হুকুম মানাটা খুব কষ্ট আর হুকুম করাটা খুব সহজ কাজ আর খুব মজার কাজ এটা হচ্ছে নেতৃত্ব মানুষ নেতৃত্বে এই জন্য যেতে চায় যে হুকুম করতে পারবে কারো হুকুম মানতে বাধ্য থাকবে না হ্যাঁ খুব কষ্ট জি হ্যাঁ এই জন্য যার নেতৃত্ব দেওয়া অভ্যাস আছে কারো নেতৃত্বের আন্ডারে চলে গেলে ওর জীবনে সবচেয়ে বড় কষ্টের বিষয়টা কারো কমান্ড মেনে চলা নিশ্চয় তোমরা নেতৃত্বের জন্য আগ্রহী এন্নাকুম সাতাহরিসুন আল ইমারাতে তোমরা মালিকানার জন্য নেতৃত্বের জন্য বড় উদ্গ্রীব বড় আগ্রহী কিন্তু এর পরিণামটা ভালো নয় রসুল্লাহ বলছে লোভ তো নেতা হওয়ার খুব কিন্তু পরিণামটা খুব খারাপ কোন নাদামাতা নিয়মাল কেয়ামা আর নিঃসন্দেহে বা নিশ্চিত কেয়ামতের দিবসে সেটি অনুতাপের কারণ হবে নাদামা অনুতাপ অনুতপ্ত হইতে হবে লাঞ্ছিত হইতে হবে আর তখন হ্যাঁ বড় লজ্জিত হইতে হবে জি কষ্ট হবে তখন জি আজাবের সম্মুখীন হইতে হবে আক্ষেপ করবে যে হাই কেন আমি নেতৃত্ব নিয়েছিলাম মালিকানা নিয়েছিলাম না হলে ফাঁসতাম না আমি এগুলোতে মালিকানা না থাকলে ফাঁসতাম না এই জন্য আক্ষেপের কারণ হবে ওই সময় আক্ষেপ করবে পরিতাপের বিষয় হবে কেয়ামতের দিনে এই নেতৃত্ব পরিতাপের বিষয় হবে নেতৃত্বের লোভ নেতৃত্ব বিভিন্ন রকমের আছে আজকাল তো নেতৃত্বের অভাব নেই একটা হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্ব এটাই প্রথম বোঝানো হয়েছে এসব হাদিস দিয়ে কারণ শরীয়তের বিধিবিধান হচ্ছে আসল এই বিষয়টিতে রাষ্ট্রীয় নেতৃত্ব আর একটা হচ্ছে সামাজিক নেতৃত্ব সামাজিক নেতৃত্ব সমাজের অনেক অধিপতিরা আছে নেতারা আছে পারিবারিক নেতৃত্ব ক্ষুদ্র নেতৃত্ব পারিবারিক নেতৃত্ব পরিবারে বাপ নেতৃত্ব দেবে স্বামী নেতৃত্ব দেবে এটা হচ্ছে আসল কিন্তু অনেক সময় বাবা নেই হয়তো পাঁচ ভাই সাত ভাই আছেন আপনারা একজন তো মালিকানা হাতে নেবে এই যে নেতৃত্ব জি অনেকে খুব আগ্রহী যেমন আমার হাতে টাকা পয়সা থাকবে আমার হুকুমত চলবে আমি সবকিছু কেনাকাটা করব জয়েন্ট ফ্যামিলিতে আমাদের দেশীয় যেটা তরিকা কিন্তু এটাও বড় পরিতাপের বিষয় হবে আমাদের দিন এই দায়িত্ব নেওয়াটা আর আর একটা নেতৃত্ব হচ্ছে সাংগঠনিক নেতৃত্ব এটার জন্য অনেকে আগ্রহী আর এর এর জন্যই অনেকেই সবাই নয় অনেকে এখলাসের সাথে সংগঠন করছেন যারা করছেন কিন্তু সেই এখলাস প্রথম দিকে অনেকের থাকে কিছুদিন পরে সে এখলাস শেষ হয়ে যায় ফুলুসে খলুসকে শেষ করে দেয় কথা বুঝতে পেরেছেন ফুলুসে খলুসকে শেষ করে দেয় পয়সার লোভে এখলাস নষ্ট করে দেয় খুলুস নষ্ট করে দেয় পদের লোভে এখলাস নষ্ট হয়ে যায় পদ পেলাম না এতদিন আমাকে রাখলে এখন আমাকে সরিয়ে দিল মূল্যায়ন করে না এখলাস নষ্ট কাজকর্ম দাওয়াতি কাজ নষ্ট কিচ্ছু নেই ওরা আর কোনো কার্যক্রম নাই তার দাওয়াতি অ্যাক্টিভিটিস নেই এসব খুব দেখতে পাবেন আপনি ভালো করে দেখলে বড় ফেতনা এগুলি আসলে নেতৃত্ব কেয়ামতের দিনে পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে সেটা যে কোনো না কোনো নেতৃত্ব হোক না কেন ক্ষুদ্র নেতৃত্ব হোক জি এমনকি ধরেন ইসলামিক সেন্টারের কাজে আমরা অনেক সময় দায়িত্ব ভাগ করে দিই স্বেচ্ছাসেবক ধরেন স্বেচ্ছাসেবকের প্রয়োজন আছে ইফতার ক্যাম্পে একটু উদাহরণ দিই ইফতার ক্যাম্পে কারণ প্রতি বছর আমরা সাধারণত এইটাই করি এখানে অনেকেই আমাকে নেওয়া হলো না কেন আমি এত নম্বরে ছিলাম এতদিন এত সিনিয়র ছিলাম আমাকে পিছিয়ে দেওয়া হলো কেন হ্যাঁ কথা বোঝা গেছে যাকে হয়তো সামনে বাড়ানো হয়নি যাকে সামনে বাড়ানো হয়েছে সে হয়তো অনেক খুশি অনেক খুশি যে আমার তো ভালোই মূল্যায়ন হচ্ছে হ্যাঁ আমার তো বড়ই আমি অনেক অনেক এগিয়ে গেছি অনেক অ্যাডভান্স হয়ে গেছি দেখেন এটা মজা এই মজা যদি আপনি অনুভব করেন যে খুব স্বাদের বিষয়টা আমার জন্য নেতৃত্বটা তো এটা আখের হাতে পরিতাপের বিষয় হবে বড় আক্ষেপের বিষয় হবে এই জন্য নেতৃত্বকে তশরিফ মনে করতে নেই তকলিফ মনে করতে হবে আমি আরবি ভাষায় বলছি নেতৃত্ব আপনাকে দেওয়া মালিকানা দেওয়া মানে সেটাকে আপনি আপনার জন্য সম্মানজনক বিষয় মনে করবেন না আপনার বড় ইজ্জত হয়ে গেছে এটা বিষয় মনে করবেন না বরং তাকলিফ মনে করবেন যে আপনার ওপর বোঝা চাপানো হয়েছে তকলিফ দেওয়া হয়েছে মনে থাকবে শব্দ দুটো নেতৃত্ব তকলিফ তশরিফ নয় আপনাকে শরীফ করে দেওয়া নাই আপনাকে ওপরে উঠিয়ে দেওয়া নয় বরং আপনাকে তকলিফ দেওয়া হয়েছে সহজ ভাষায় কষ্ট দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে বোঝা চাপানো হয়েছে গুরু দায়িত্ব আপনার ওপর আছে আপনার দায় দায়িত্ব জবাবদেহিতে অনেক বেশি অন্যের তুলনায় এই চেতনা নিয়ে যে মালিকানা করবে সে আখেরাতে আজাব থেকে বাঁচতে পারবে মালিকানা তো করতে হবে একজনকে একজনকে মালিক অবশ্যই হইতে হবে আপনার পরিবারেও কাউকে একজনকে হইতে হবে মালিক ছাড়া কিন্তু শান্তি নেই আবার মালিক লাগবে রাষ্ট্রীয় মালিক ছাড়া দেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না জি নিরাপত্তা থাকবে না কিছু থাকবে না সবার হাতে অস্ত্র যখন যার সাথে সামান্য শত্রুতা হলে মেরে নিল যদি রাষ্ট্রীয় নেতৃত্ব না থাকে অবশ্যই লাগবে কিন্তু সেটা রাষ্ট্রীয় নেতা যাতে করে না মনে করে যে আমাকে সম্মান দেওয়া হয়েছে বরং আমাকে তকলিফ কষ্ট দেওয়া হয়েছে দায়িত্ব গুরু দায়িত্ব আমার কাঁধে চাপানো হয়েছে বিশাল বোঝা খোলাফের রাশেদিন সালাফে সালেহীন যারা নেক খোলাফা ছিলেন তারা এটাকে তকলিফ মনে করতেন তশরিফ মনে করতেন না তকরিম মনে করতেন না সম্মানের বিষয় মনে করতেন না ইজ্জতের বিষয় মনে করতেন না বরং বড় তকলিফ মনে করতেন আর পরবর্তীকালের লোকেরা এটাকে মনে করছে যে কাজ হয়ে গেছে পাঁচটা বছর এই গণতন্ত্রের কুফরি পদ্ধতিতে যদি আসতে পারি তাহলে কাজ হয়ে গেছে টাকা পয়সা অভাব থাকবে না নিজের বাড়িটাই ব্যাংক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে নিজের বাড়িটাই ব্যাংক হয়ে গেছে গোটা বংশ দু চারশো বছরের যেন উদ্ধার হয়ে গেছে আউজ বিল্লা আউজ বিল্লা তো সোফান আল্লাহ হাদিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেয়ামতের দিনে ওই পরিতাপের বিষয় হয় নেতৃত্ব ফানেমাতিল মুরদিয়াত ওয়াবেসাতিল ফাতেমাত একটা উদাহরণ দিয়ে বলছেন শিশুর স্তন্যদান বা দুধ পান করা শুরু করা আর দুধ পান ছাড়ানো এ দুটো অবস্থা দিয়ে একটা বিষয়টাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রসুল্লাহ সাল্লাম নেমাতিল মুরদিয়াত যখন দুধ পান করাই হ্যাঁ দুধ মা বা নিজের মা তখন বাচ্চাকে খুব মজা লাগে দুধ পান করতে খুব মজা লাগে জি পেটের শান্তি শরীরের শান্তি মনের শান্তি মায়ের দুধ খাচ্ছে বা দুধ মায়ের দুধ খাচ্ছে খুব ভালো এটি বেসাতিল ফাতেমা কিন্তু তখন দুধ ছাড়াই হ্যাঁ আর দুধ খেতে দেবে দুধ ছাড়াই তখন কি অবস্থাটা হয় বাচ্চার কান্নাকাটি জানা আছে না নেই হ্যাঁ অনেক বাচ্চা দুধ ছাড়তে চায় না সারা রাত ঘুমাই না কান্নাকাটি করে কত যে জেদ করে দুধ খাওয়ার জন্য ছাড়াবার জন্য কত রকম মহিলারা তদবির করে ওসব তদবির হয়তো আপনাদের জানা আছে হ্যাঁ দেশীয় তদবির অনেকের আছে তো এইরকমই নেমাতুল মর্জিয়া দুধ পান শুরু করা নেতৃত্ব পাওয়াটা তো খুব মজা খুব মজা নেতৃত্ব পেয়েছে এতদিন নেতা ছিলাম না এখন নেতা হয়েছি মন্ত্রী ছিলাম না মন্ত্রী হয়েছি এমপি ছিলাম না এমপি হয়েছে চেয়ারম্যান ছিলাম না চেয়ারম্যান হয়েছে খুব মজা লাগছে হ্যাঁ কিন্তু যেদিন দুনিয়া থেকে চলে যাবে আর এ নেতৃত্বর কি সমাপ্তি ঘটবে এ নেতাগিরি শেষ হয়ে যাবে আর রবের কাছে তখন হিসাব শুরু হবে তখন বড়ই কষ্ট লাগবে যেমন বাচ্চাকে দুধ ছাড়তে কষ্ট লেগেছিল হয়েছে নবী করিম সাল্লামের হাদিস রাহুল বখারি হাদিস সহি বখারির কিছু শিখতে পারলেন কিছু শিখতে পারলেন কিনা এই হাদিস থেকে এখলাস এখলাস থাকতে হবে নেতৃত্ব থেকে যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতে হবে দায় দায়িত্ব থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে জি হ্যাঁ একমাত্র ওই সময় যখন দেখছেন যে আমি যদি এই নেতৃত্বটা না নিই তাহলে ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বিকল্প কেউ নেই এখানে এই দায়িত্ব আমার নেওয়া জরুরি বাপ যদি বলে আমি দায়িত্ব নেব না তাহলে এই দায়িত্ব নেতৃত্ব চলে যাবে মায়ের কাছে মহিলার কাছে আর মহিলার কাছে নেতৃত্ব তো বুঝতেই পারেন কি অবস্থা তাই না অথবা ছেলেদের কাছে চলে যাবে তো ছেলেদের তো বুঝতে পারেন তাদের হ্যাঁ, অবস্থা তাহলে পরিবারটা ধ্বংস হবে না আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে তারপরে যে আপনার পারিবারিক একটা বন্ধন আছে সেটাতে অবনতি ঘটবে তখন বাপকে দায়িত্ব নিতেই হবে বড় ভাই যোগ্য বড় ভাইকে দায়িত্ব নিতেই হবে অথবা বড় ভাই যোগ্য না মেজর সে যে অন্যগুলো যোগ্য তো যেই ব্যক্তি যোগ্য তাকে যদি বলে যে না তুমি দেখাশোনা করো পরিবারের আব্বা চলে গেছে এখন তুমি দেখাশোনা করো যদিও তুমি ছোট কিন্তু তুমি আমাদের মধ্যে শিক্ষিত অনেক পরিবার এরকম আছে তুমি বেশি বুঝো এই বিষয়গুলি আমরা এসব বুঝি না সংসারের দায়িত্ব তোমার ওপর বলছেন আমি তোমার নেব না ক্ষতি হবে পরিবারের দেখবেন যে আপনার বিকল্প যখন নেই তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিকল্প আপনাদের আমাদের মতো লোকের বিকল্প শত শত আছে হাজার হাজার আছে তো আমাকেই নেতৃত্ব নিতে হবে কেন জি হ্যাঁ এই বিষয়টিতে গণতন্ত্রের সাথে যে ইসলাম ইসলামের সাথে উল্টা উল্টা হচ্ছে কথা ইসলামের সাথে গণতন্ত্র যে সাংঘর্ষিক গণতন্ত্র যে ইসলাম বিরোধী বিভিন্ন দিক থেকে দশটির বেশি দিক রয়েছে আমার কাছে দশটা দিক নোট করা আছে দশটা দিক থেকে গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি হচ্ছে ইসলাম বিরোধী তার একটা দিক হচ্ছে গণতন্ত্রের নেতৃত্ব চেয়ে নিতে হয় আর ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া বা নেতৃত্বের জন্য আগ্রহী হওয়া জায়জ নয় বুঝলেন না বুঝলেন না এই ক্ষেত্রে যারা ইসলামপন্থী যারা দুনিয়াপন্থী ওদের কথা বাদ দেন হ্যাঁ ইসলামপন্থীদের সাথে আমার আলোচনা হয়েছে এক সময় বলছে যে আমরা তো যেহেতু যোগ্য লোকেরা নেই সেই জন্য আমরা প্রার্থী হচ্ছি আর ভোট চাইছি এই কথাটা তাদের মেনে নেবেন হ্যাঁ যে বলবেন যে গোটা বাংলাদেশে পনেরো কোটি মানুষের মধ্যে হ্যাঁ ওই যেই ব্যক্তি তাদের ইসলামিক দল থেকে দাঁড়িয়েছে তার বিকল্প আর কেউ নেই সেই জন্য সে নিজেকে যোগ্য ব্যক্তি মনে করে সে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে মেনে নেবেন নাকি না ওর চাইতে অনেক বড় বড় যোগ্য লোকেরা আছে দেশে কথা বোঝা গেছে এগুলো লোভীদের কথা এই জন্য আল্লাহ আলবানী রাহমহল্লা বলেছেন যারা ইসলামের নামে রাজনীতি করে আর দিন কায়েম মানে ক্ষমতা দখল করা আর ব্যাখ্যা করে এই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে তারা দুনিয়া লোভী তাদের মধ্যে এখলাস নেই জি হ্যাঁ। কারণ তাদের কাছে নামাজ রোজা হজ জাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স এই ট্রেনিং কোর্সের মাধ্যমে কোথায় পৌঁছিবে ক্ষমতায় পৌঁছিবে আর ক্ষমতায় পৌঁছিলেই তো দুনিয়ার লাভ তাহলে সমস্ত এবাদত বন্দী কিসের জন্য করছে দুনিয়ার নেতৃত্বে পৌঁছার জন্য পক্ষান্তরে একজন সালাফি একজন কোরআন সন্ন্যার অনুসারী একজন সহি আকিদম্মানহাজের লোক হ্যাঁ মনে করে যে আকিমুদ্দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করা এবং তৌহিদ প্রতিষ্ঠার সাথে সাথে বাকি যে ইসলামের বিধিবিধানগুলো আছে সবগুলি প্রতিষ্ঠা করা কিন্তু দিনের প্রথম বিষয় যেটি যেটা মুখ্য লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা তৌহিদের রবুবিয়া তৌহিদুল উলুহিয়া তৌহিদুল আসমা বিশেষ করে তৌহিদুল এবাদা তৌহিদুল উলুহিয়া কারণ তৌহিদ রবুবিয়াত কাফের মুশ্রিকদের কাছেও ছিল রব আছে ওপরওয়ালা আছে সৃষ্টিকর্তা আছে হ্যাঁ আসমান জমির মালিক আল্লাহ এসব কথা মক্কার মুশ্রিকরা মানত এখনকার হিন্দুরাও বলে ওপরওয়ালা তাহলে তৌহিদ রবুবিয়াত অনেকটা কাফের মুশ্রিকদের কাছেও ছিল আর আছে একমাত্র নাস্তিকদের কাছে আল্লাহ নেই কিন্তু বাকি মুশরেক বহুত্ববাদীদের কাছে তহিদের রবুবিয়াত মানে আল্লাহ রব হ্যাঁ পালন কর্তা প্রতিপালক হ্যাঁ তিনি সৃষ্টিকর্তা এসব কথা তাদের আছে কিন্তু এবাদত যাবতীয় আল্লাহর জন্য হইতে হবে এইটা নেই কাফের মুশ্রিকদের কাছে মকার মুশ্রিকদের কাছে ছিল না আর হিন্দু মুশ্রিকদের কাছেও নেই আর মাজার পূজারীদের কাছেও নেই তাহলে আসল দ্বন্দ্ব হচ্ছে তহিদুল অলিহা বা তহিদুল এবাদাই তো দিন কায়েম করা মানে হচ্ছে তৌহিদুল এবাদা কায়েম করা সৃষ্টিকর্তা আল্লাহ মালিক আল্লাহ রিজিক দাতা আল্লাহ আসমান জমির মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সুতরাং এবাদত যাবতীয় হবে একমাত্র আল্লাহ ই না আবুদা ইয়াকা নাস্তে এটি হচ্ছে নাকিমুদ্দিন উদ্দিন দিন প্রতিষ্ঠা করো আর তাতে তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না এই ব্যাখ্যা যে এটাই যে ব্যাখ্যা সঠিক এর দলিল আরো শোনেন তার পরের অংশটুকু আয়াতের সুরাই সুরার কাবোরা আলাল মুশরেকিনা মাতাদুহম এলেই মুশরেকদের জন্য বড়ই কঠিন হে নবী যেটার তুমি দাওয়াত দিচ্ছ যে কথাটা তুমি বলছো যেই দিকে আহ্বান করছো সেটা মুশরেকদের জন্য মেনে নেওয়া কি কাবরা খুব কঠিন তো মুশরেকদের জন্য কোনটা বিষয় কঠিন ছিল ক্ষমতা নবীকে দেওয়াটা বেশি কঠিন ছিল না তাদের প্রতিমা পুতুলের পূজা ছাড়াটা বেশি কঠিন ছিল ভালো করে বুঝানোর বিষয়টি কিন্তু এভাবে না বুঝলে মানুষকে বুঝাইতে পারবেন না আর এভাবে না বুঝাইলে আপনাকে ধোকা দিতে থাকবে কারণ ক্ষমতা সবাইকে মজা লাগে আপনাদেরকে না আমাকে একসময় মজা লাগতো যে ভালো তো ইসলামের ব্যাখ্যা যে মদুদি যেটা করেছে বা হাসানুল বান্না আর সৈয়দ কুতুব যেটা করেছে সেটাতে তো খুব মজাই লাগে রে ভাই হ্যাঁ যে ইসলামের হ্যাঁ, আন্দোলন করতে করতে করতে একসময় আমরা গদিতে পৌঁছে যাব আর অসৎ লোকদেরকে তাড়িয়ে দেবো কথাটা তো খুব মজার কথা কিন্তু এটা ইসলামের ব্যাখ্যা নয় এটা হচ্ছে ভুল ব্যাখ্যা গোমরাহি কথা বুঝতে পেরেছেন জি হ্যাঁ আল্লাহ কি বলছেন কাবরা আলাল না মা তাদুম এলাইহে মুশরেকদেরকে মুশকিল লাগে কঠিন লাগে হে নবী যে বিষয়টির দিকে তুমি দাওয়াত দিচ্ছ সেটা নবী সাল্লা সাল্লামের কোন বিষয়টা মুশকিল লাগছিল কাফের মুশরিকদেরকে ক্ষমতা দেওয়াটা না তাদের শিরিক ছাড়াটা সেরেক ছাড়াটা এর দলিল মক্কাতে প্রথম দিকেই নবী সাল্লামের ওপর কয়েকটা স্তর গেছে কাফেরদের সাথে প্রথম স্তর গেছে যখন প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন লোকজনকে ব্যক্তি পর্যায়ে লোকজনের সামনে বলা তো মুশকিল যে তোমরা এইসবের পূজা করিও না লাইলাহিল্লাহ বলো ইনফিরাদি ব্যক্তি পর্যায়ে দাও সমষ্টিগত দাওয়াত দেওয়ার ক্ষমতাই ছিল না তখন তাহলে প্রথম যুগ মানুষ যখন দুর্বল থাকে তখন একজন একজন করে দাওয়াত দিতে হয় যা বড় মাহফিল করে দিলেন এলাকাতে আপনি গোটা ডিস্ট্রিক্টের মধ্যে বা থানার মধ্যে অঞ্চলে একাই হেদায়ত হয়েছেন আর বড় একটা বাংলাদেশের বড় বক্তা নিয়ে চলে আসেন আর বিরাট মাহফিল টাকা আছে সৌদি আরব থেকে নিয়ে গেছেন বা ইউরোপ থেকে নিয়ে এসছেন আর দিলেন একটা মাহফিল করে এটা ভুল কাজ এটা অনেকে করছেন ভুল কাজ ব্যক্তিগত একটা একটা একজন একজন করে সহি আওয়াজটা পৌঁছান বেশ কিছু লোক তৈরি হয়েছে এখন আমরা মোটামুটি সামলাইতে পারবো বড় ধরনের একটা গ্যাদারিং করলে তখন আপনি মাহফিল টাফিল করেন তাও আস্তে আস্তে না হলে তার উঠা পড়ে লেগে যাবে আপনাদের বিরুদ্ধে এটাই হচ্ছে কি বলছিলাম রসুল্লাহ যখন প্রথম একজন একজন করে দাওয়াত দিতে শুরু করলেন তখন যাদের অন্তটা সাফ ছিল যাদের হকের তলাশ আছে অনেক ভালো মানুষ আছে প্রাকৃতিক মুশ্রিকদের মধ্যে প্রাকৃতিক ভাবে সৃষ্টিগত ভাবে ভালো মানুষ তারা ভালোটা চায় অন্তর খোলা খোলা মনের মানুষ আবাকার হ্যাঁ উসমান আলী হ্যাঁ খাদিজা সোহেব আম্মার বেলাল ইয়াসের সুমাইয়া এরাই সব কবুল করল এভাবে ধীরে ধীরে বাড়তে আছে একটা দুটো একটা দুটো করে বাড়তে আছে প্রথম দিকে রসুল্লাহ সাল্লামের সাথে তারা কি করতো ঠাট্টা মজা করে উপহাস করত আপনি যখন খুব বেশি দুর্বল থাকবেন সমাজে তখন আপনাকে ঠাট্টা মজাক করে উড়িয়ে দিবে এটা হচ্ছে মানুষের স্বভাব কিন্তু হ্যাঁ দেশে গিয়ে যদি আপনি ওদের বেদাত তো শরিক না হন তো প্রথম আপনাকে নিয়ে ঠাট্টা মজাক করবে উপহাস করবে রে কিরে তুই কাঁদিয়ে নিয়ে হয়ে গেছিস না কিরে কিরে তুই শিয়া হয়ে গেছিস না কিরে হ্যাঁ হ্যাঁ কি তুই কি কি হয়েছিস রে ইত্যাদি তুই বিশ্রিকা তারাই পড়েছিল তুই নামাজ চোর নাকি মানে উপহাস উপহাস এসব করে আপনাকে হেউ প্রতিপন্ন করে মনে করবে যে লজ্জা পেয়ে আপনি ফিরে চলে আসলেন ওইটাতেও কাজ হলো না হ্যাঁ মোহাম্মদ সাবাতা আপনি তো বেধর্মী হয়ে গেছেন কাজ হচ্ছে না এগুলো করে কি আপনি ছোট মনে করছেন আপনি ইত্যাদি ইত্যাদি হেউ প্রতিপন্ন করে কাজ হলো না তখন প্রলোভন একটা হচ্ছে প্রলোভন লোভ দেখিয়ে টেন তোর লাভ কি গুলো করে চলে হ্যাঁ চলাই তোকে মসজিদে মোতাবলি বানিয়ে দিছি ওসব বাদ দিয়ে আমাদের সাথে মেলাদ কি কর হ্যাঁ আমাদের যেটা বাপদাদার চলছে তরিকা ওইটা মেনে চল তোকে মসজিদের দায়িত্ব দিয়ে দিচ্ছে এইরকম লোভ আপনাকে দিতে পারে টোপ এটা করেছে ওইটাতে যখন হয় তখন ধমক চমক আর মারধর এটা করেছে এটা হচ্ছে সিরাতুল নবীর খোল আসা মক্কার জীবনে কিন্তু তো এখানে কি বলতে চাইছিলাম সেটা হচ্ছে রসুল্লাহামকে যখন হেউ প্রতিপন্ন করে পারলো না যে লোকজন তো বাড়তি আছে মুসলিমদের সংখ্যা তখন মোহাম্মদ সাল্লামকে ডেকে বলছে ইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি কি চাও আসলে এই এইসব করে লাভটা কি তোর কি চাও ইনকুন্তা তরিত মুলকান মাল্লাক না আপনি যদি নেতৃত্ব চান হ্যাঁ রাজা হইতে চান তো আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে নেতৃত্ব তো ওখানে দিয়েছিল তো মক্কার মুশ্রেকদের কাছে এটা কঠিন বিষয় ছিল না মালিকানা দেওয়া নেতৃত্ব দিয়ে দেওয়াটা কোনটা মুশকিল ছিল তিনশো ষাটটা মূর্তি সবকে বলছে একটা অসম্ভব এটা এটা এটা আশ্চর্য বিষয় এটা মেনে নেওয়া যায় না এইটা মেনে নেওয়া যায় না তো কাবর আল মুশিক তৌহিদটা মুশ্রিকদের জন্য বড় কঠিন ছিল এইটাই হচ্ছে উদ্দিন দিন কায়েম করা এবার বুঝতে পেরেছেন ধোকা খাবেন যদিও একামতের দিনের বিস্তারিত আলোচনা তো আমার এই আলোচনাগুলি আছে কিন্তু এই শর্ট আলোচনাটা মনে রাখবেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষকে গুমরা করছে মানুষকে গুমরা আয়াত আমাদের দেশের মানুষরা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে যারা বেদাত করে তারাও ইসলামকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে তো একটা আয়াত আরবিতে পড়ে দিলে একটা হাদিস পড়ে দিলে তর্জমা কি আছে দেখা দেখে দেখো আয়াত পড়ছে মানে দেখো যে একামতের দিন মানে ক্ষমতা দখল করা দুরুদের আয়াত আল্লাহ দেখো আল্লাহ নিজেই কি মিলাদ করছে আল্লাহ নিজেই মিলাদ করছে আউজ তুমি পড়ে বলছে দেখো এই যে কোরআনে মিলাদ আছে বুঝতে পারছেন না কারণ আমাদের দেশের লোকের ইসলামকে ভালোবাসে আর এ বেদাতি মোল্লারা জনগণকে বড়ই ধোকা দিয়েছে গুমরাহ করেছে আরবি পড়ে পড়ে গুমরাহ করেছে সোজা আপনাকে ধোকা দিতে পারবে না বলবে তর্জমাটা বলেন দেখ আমার কাছে বাংলা কোরআন নিয়ে আসেন যে তর্জমা দেখা যায় মিলাদ শব্দটা কোনটা আয়াতে আছে কেম শব্দটা কোন আয়াতে আছে তাহলে বুঝে নেবেন <clears throat> কি বলছিলাম গণতন্ত্র হচ্ছে ইসলাম বিরোধী কফুরি মতবাদ যাতে জাহান্নামি জান্নাতি সমান হ্যাঁ যাতে কাফের আর মমিন সৎ অসৎ সব সমান এরকম অনেকগুলি দিক আছে ইসলাম বিরোধী তার তার মধ্যে একটা হচ্ছে যে গণতন্ত্রে কি করতে হয় আমিও যদি দাঁড়াই জনগণের সামনে এসে বলতে হবে যদি ভোট না চায় আমাকে ভোট দিন এটা না বলি আজকাল ভদ্র ভাষা বেরিয়েছে আমাকে একবার আপনাদের সেবার সুযোগ দেন খেদমতের সুযোগ দেন একটু হ্যাঁ। খেদমতের সুযোগ নিচ্ছে এখন ভোটের আগ পর্যন্ত আর ভোট হয়ে গেলে তখন তার খেদমত চলবে তখন হ্যাঁ এখন সব টাকা পয়সা ওর ঘরে এসে যে গণতন্ত্র যে গণতন্ত্র নেতৃত্ব চেয়ে নেওয়া নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম নেতৃত্ব লোভ করা হারাম ধরেন নেতৃত্বের আলোচনা চলছে আমরা পাঁচজন দায়ী আছি ধরেন শেখ আছি একজনকে ধরেন মালিকানা দেওয়া হবে কোন একটা কিছুর আর তার মধ্যে নেতৃত্ব আলোচনা চলছে আর মনে মনে আমার মধ্যে খুব লোভ হয়েছে যদি আমাকে বানায় তাহলে ভালো খারাপ এটা অন্তরে আমার পাপ আছে আছে কেন আমার মধ্যে এই লোভটা আসবে এটা আমার জন্য তকলিফ আমার পর বোঝা চাপানো কেন আমি কাঁধে বোঝা নিতে যাব এই বোঝা নিয়ে হাসর মাঠে আমাকে হাজির হইতে হবে এই চেতনা কোথায় না রাষ্ট্রীয় নেতাদের মধ্যে এই চিন্তা চেতনা আছে না সাংগঠনিক নেতাদের মধ্যে চিন্তা এই চেতনা আছে ইল্লা রাহিমুল্লাহ আর না সামাজিক নেতা যারা তাদের মধ্যে এইসব চিন্তা চেতনা আছে না সমাজের সর্দার হতে চায় সমাজের মাতবর হতে চায় হ্যাঁ, সমাজের সর্দার নেতৃত্ব পেতে চায় ইত্যাদি ইত্যাদি আল্লাহ যেন বোঝার তফিক দান করে হেফাজত করেন ভাষ্যকার বলছেন কেউ যদি নেতৃত্ব নেই আর তার উদ্দেশ্য থাকে তার দুনিয়ার প্রভাব বিস্তার করা নেতৃত্ব হাসিল করা আমি নেতা হব আজকে থেকে আমি নেতা অলমাল এবং পয়সা এটা ইনকাম সোর্স একটা আমার ইনকাম সোর্স গণতান্ত্রিক পদ্ধতির ইনকাম সোর্স সাপোজ একটা ইলেকশনে একজন দশ লাখ টাকা খরচ করে ও টার্গেট বানানো আছে এমপিদের যেতে হবে না সাধারণ মেয়র বা এই যে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হচ্ছে তাতে যদি সে এক লাখ খরচ করে স্বপ্ন দিকে আছে আমি দশ লাখ উঠাবো তারও কত বেশি এই টার্গেট নিয়ে খরচ করে কেন খরচ করবে লোকেরা ওকে পছন্দ করলে যদি ভালো মানুষ হয় তাহলে এমনিতেই তাকে ভোট দেবে হ্যাঁ কেন টাকা পয়সা খরচ করতে হবে ইলেকশনে জি আর এমনিতে খরচ করবে কারো বেনিফিট আশা না থাকলে এমনি পয়সা হ্যাঁ পানিতে ফেলবে কেউ আছে কেউ নাই যদি এসব উদ্দেশ্য হয় ফাহাজ আহওয়াল মজমুম তাহলে এটা নিন্দনীয় আর সেই সেই হাদিস এই মর্মে এসছে এর নিন্দা করা হয়েছে ও মানে এতে থেকে নিষেধ করা হয়েছে খবরদার এইরকম নেতৃত্ব নিও না জি হ্যাঁ এই মর্মে এটি একটি বোখারির হাদিস সাহি মুসলিমের আর একটি হাদিস নয় গুরুত্বপূর্ণ হাদিস আবুজার রাজি আল্লাহ আল্লাহ বর্ণিত তিনি বলছেন বলতো রাসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রাসুল আল্লাহ তাস্তামেলনি আমাকে কোনো একটা দায়িত্ব দেবেন না দায়িত্ব মানে বড় নেতৃত্বের দায়িত্ব না কোনো একটা দায়িত্ব ধরেন যাতে তার কিছু ভাতা আসবে ভাতা পাবে এই ধরনের আমেল বলা হয়তো ওই যুগের যারা সরকারি কিছু কাজকর্ম দায়িত্ব নেই তার মধ্যে একটা হচ্ছে জাকাত আদায় করা জাকাত উসুল করা গ্রামে গ্রামে গিয়ে ওই মরুভূমিতে গিয়ে যেখানে বকরি চড়ছে যেখানে উঁট চড়ছে হ্যাঁ ওখানে ওখান থেকে কি করে সাদকা ওসুল করে নিয়ে আসা জাকাত জাকাতগুলি কালেকশন করে নিয়ে আসা এইরকমই খেজুর বাগানে খেজুর হচ্ছে ওখানে গিয়ে প্রথম আগে ওখানে গিয়ে অনুমান করবে যে এই বাগানে কত খেজুর হইতে পারে আর তারপরে তখন খেজুর যখন পাকবে তখন ওখান থেকে খেজুরের জাকাত কালেকশন করে নিয়ে আসেন এই বিভিন্ন রকমের দায় দায়িত্বগুলো নবী সাহাবাইকারদেরকে দিতেন অথচ এগুলো ক্ষুদ্র দায়িত্ব আজকাল একটা খুব সাধারণ চাকরির মতো সরকারি চাকরির মতো ধরেন আবুজার রাজি আল্লাহ তালা একবার ওই রকম বললেন যে আল্লাহ তাস্তাম আমাকে কোনো কাজ দিবেন না আমেল থেকে ইস্তেমাল ইস্তেমাল কালা তখন রসুল বলে ইন্নাকা জাইফ তুমি দুর্বল মানুষ তুমি দুর্বল মানুষ ওয়াইন্না আমানাতুন আর কোনো দায়িত্ব নেওয়া হচ্ছে আমানতের কাজ কোন একটা যদি আপনি মেম্বারও হন বড় নেতা না হয়ে তবু একটা দায়িত্ব এটা আমানত আর সেটা কেয়ামতের দিনে লাঞ্ছনার কারণ হবে আর পরিতাপের কারণ হবে খিজিউন মানে লাঞ্ছনা আর নাদামাতন মানে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া হ্যাঁ, জি ইল্লামান আখাজাহা তবে কেউ যদি সেটা তার হক আদায় করার সাথে সাথে গ্রহণ করে গ্রহণ করেছে দায়িত্ব আর ঠিকভাবে হক আদায় করছে ও আদালি আলাইহে ফিহা আর এই বিষয়ে তার ওপর যে দায় দায়িত্ব আছে সেটা আদায় করলো দায়িত্ব যদি আদায় করে তাহলে ঠিক আছে জি তাবরানি বাজারে সহি সনদে আউবিন মালিক রাজি আল্লাহ তালান এই মর্মে আরেকটি হাদিস তৃতীয় হাদিস এই মর্মে বলি নবী করিম সাল্লাহ বলেছেন আউ্লাহ মালামাতুন ওয়াসানিহা নাদামাতুন ওয়াসালেস আজাবুন ইয়ামাল কিয়ামাত ইল্লামান আদাল নেতৃত্বটা এমন জিনিস যে প্রথম স্তরটা তার হচ্ছে তিরস্কার তিরস্কার দ্বিতীয় যে ধাপটা বা স্তরটা সেটা হচ্ছে পরিতাপ নাদামা লজ্জিত হওয়া তৃতীয় স্তর হচ্ছে কেয়ামতের দিনে আজাব শাস্তি ইল্লামান আদাল তবে কেউ যদি সুবিচার করতে পারে ইনসাফ করতে পারে নেতৃত্বে এসে কেউ যদি ইনসাফ করে তাহলে তার মর্যাদা রয়েছে সম্মান রয়েছে এই জন্য নবী সাল্লাম বলেছেন অনেকগুলি হাদিস রয়েছে এমামে আদেল বা পরায়ণ শাসকের ফজিলতে তার মধ্যে একটি হাদিস হচ্ছে সাত প্রকারের মানুষকে আল্লাহ রব আলম তার যে স্পেশাল ছায়া বা আরসের ছায়া দেবেন তার এক হচ্ছে প্রথমই হচ্ছে এমামুন আদেলুন নাই পরায়ণ যদি এমাম মানে শাসক হয় রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে থাকে অথবা যেসব নেতৃত্বগুলি শরীয় সম্বন্ধ দিয়ে থাকে আর সে যদি আদেল হয় ইনসাফ করে সুবিচার করে বিশেষ করে রাষ্ট্রীয় নেতৃত্বের ক্ষেত্রে হাদিস এমামুন আদেল প্রথম স্তর নেতৃত্বের প্রথম স্তর হচ্ছে তিরস্কার এর মানে কি জি মানুষের ভৎসনা তিরস্কার শুনতে হবে আপনি দায়িত্ব নিয়েছেন এলাকার চেয়ারম্যান হয়েছেন যতদিন হননি ততদিন কেউ আপনাকে কিছু বলতেন আপনি আপনার নিজের খাচ্ছেন নিজের সংসারে কাজ করছেন কারো কিছু বলার আছে কিচ্ছু বলার নেই আমরা সব আপন আপন জায়গা আছি নিজের কাজ করছি কারো কিছু বলার নেই আপনার যদি কিছু করে দিই তো সেটা আমার পক্ষ থেকে এহসান নফল কাজ করলাম ফরজ নয় আমার উপর আপনার সমস্যার সমাধান করা কিন্তু যখন নেতৃত্বে চলে আসবো আর আপনি আমার আন্ডারে হবেন তখন আপনাদের যেই কাজগুলি আমার দায়িত্বে ন্যস্ত হয়েছে সেই কাজগুলি করে দাও আমার ফরজ যদি এগুলোর ক্ষেত্রে গাফিলতি হয় বিলম্ব হয় বা ঠিকভাবে যথাযথভাবে না হয় তখন মালামত শুরু হবে তিরস্কার শুরু হবে লোকটা কেমন রে হ্যাঁ কেমন এই চেয়ারম্যান কেমন এই মেম্বার কেমন এমপি একে ভোটে না গিয়ে তো খুব বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল এখন তোকে দেখতেই পাওয়া যায় না খুঁজেই পাওয়া যায় না ওর খোঁজ খবরই নেই আমরা বন্যাতে ডুবছি এ মালামত চলছে মালামত মানে তিরস্কার মানুষের লামতান শুনতে হচ্ছে আর দ্বিতীয় স্তর হচ্ছে অনুতপ্ত লজ্জিত হওয়া অনুতপ্ত লজ্জিত মরার পরে মরার পর আজাব জি হ্যাঁ তো সেটা হইতে পারে হয়তো কিন্তু দুনিয়াতে অনেকের জ্ঞান চক্ষু খুলে না কিন্তু মরার পরে তো সব বুঝতে পারবে কারণ এখন বদলা শুরু হয়ে গেছে অনুতপ্ত হচ্ছে হাই কি করেছিল হাই হাই হাই হাই করবে যে হাই কেন আমি নেতা হয়েছিলাম হাই কেন আমি এই দায়িত্ব নিয়েছিলাম তৃতীয় স্তর হচ্ছে কেয়ামতের দিন আজাব হতে পারে এত জুল অত্যাচার করেছে নেতা হয়ে এত অবিচার করেছে আর এত শোষণ করেছে এত মানুষের ক্ষয়ক্ষতি করেছে এত কষ্ট দিয়েছে জনগণকে দেশবাসীকে যে কেয়ামতের দিনে জাহান্নামের আজাব ফেসে গেছে জান্নাত থেকে বঞ্চিত হয়েছে আজাব উনি অমাল কেয়ামা ইল্লা মান আদাল তবে কেউ যদি সুবিচারকারী হইতে পারে সুবিচারকারী হইতে পারে এজন্য একটি হাদিস মনে হয় এর আগে আলোচনা এসেছিল বুখারি মুসলিম হাদিস রয়েছে নবী সাল্লা আব্দুর রহমান বিন সামরাক বলেছে লাতাসাইল এমারাতা নেতৃত্ব চেয়ে নিও না নেতৃত্ব হাদিস মনে আছে লাতাসালিল এমারাতা নেতৃত্ব মালিকানা চেয়ে নিও না সেটা তোমাকে বিনা চাওয়াই দেওয়া হয় ধরেন আমাদের একজনকে নেতা বানাইতে হবে সবাই চুপ আছেন কেউ বলছেন না জামিনে হঠাৎ করে আপনার নাম প্রস্তাব করা হইল গণতন্ত্রের পদে যাচ্ছি না যিনি বড় মালিক হবেন তার এই ক্ষমতা রয়েছে যে কোনো একজনকে ভাই আপনাকে আমাদের নেতৃত্ব দেওয়া হয় আপনার নামটা প্রস্তাব করা হইল আর যোগ্য ব্যক্তিরা সুরা সবাই আর মূল্য সমান নাই যোগ্য ব্যক্তিরা বললো যে হ্যাঁ ঠিক আছে যোগ্যতা রাখে ভালো নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে ধরেন আমাদের এই লোকদের মধ্যে দশজন ধরেন বা পাঁচজন তারা সয়ে বলল যে হ্যাঁ না ঠিক আছে উনি নেতা আমি প্রস্তাব দিলাম সমর্থন হয়ে গেল সে নেমনা নেমনা করলো বা নিয়ে নিল সমস্যা নেই কারণ তাকে দেওয়া হয়েছে যদি বিনা চাওয়াতে দেওয়া হয় তাহলে অয়েন্তা আলিহা তোমার সাহায্য করা হবে আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ তোমাকে মদত করবেন হেল্প করবেন ওয়াইন উতি তাহান মাস আল্লাহ চেয়ে যদি নাও আর দেওয়া হয় বললেন যে আমাকে কি করেন এই যে গণতান্ত্রিক পদ্ধতি আমাকে সুযোগ দেওয়া বা আমি হব আজকাল জানেন কিছু কিছু সংগঠনের নেতৃত্বের জন্য আগে মিটিং হয়ে যাচ্ছে পাশ হয়ে যাচ্ছে জি বিভিন্ন দেশের খবর আমার কাছে যেহেতু আছে আগে হোটেলে বসে কোন এক জায়গায় বসে আগে কিন্তু বডি সিলেকশন হয়ে গেছে যে কে জেনারেল সেক্রেটারি হবে আর কে সভাপতি হবে কে সহ সভাপতি হবে কে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে কেউ কে আপনার ক্যাশিয়ার হবে কে কি হবে না সব কিন্তু ফিক্স হয়ে গেছে আসার পরে এমনি মিটিং বুঝলো আর কিছু করলো কিন্তু আগে থেকে হ্যাঁ কিভাবে সমর্থন করলে হতে পারবে আর তোমরা এই অমুককে সমর্থন করবে আগে থেকে সব রেডি করা আছে কিন্তু সেট করা আছে অবাক হয়ে যাবে না অবাক হয়ে যাবে না এগুলো এগুলো ধর্মীয় সংগঠনের কথা বলছি দেইনি সংগঠনের কথা বলছি তার মানে এরা আগে থেকে অত্যন্ত উদ্গ্রীব নেতৃত্ব নেওয়ার জন্য পদ নেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী লোভী কোনোদিন আল্লাহর মতো থাকবে না এই জন্য অধিকাংশ এই সংগঠনগুলি দিয়ে বছরে একটা করে সম্মেলন কনফারেন্স আর এই সেই করা ছাড়া দাওয়াতি কাজ হয় না দাওয়াতি কোনো বরকুত নেই কিচ্ছু নেই যেটুকু তাদের উদ্দেশ্য কিছু টাকা পয়সা কালেকশন করা আর তারপরে বছরে একটা অনুষ্ঠান করে দিলাম এই করে দিলাম সেই করে দিলাম হয়ে গেল ব্যাস যা আল্লাহ হেফাজত বারোশো পাঁচ নম্বর হাদিস وعن عمرو بن العاص رضي الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول اذا حكم الحاكم فاجتهد ثم اصاب فله اجران واذا حكم فاجتهد ثم اخطا فله اجر متفق عليه আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমর ইবনে আস জি ওনার ছেলেও সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি রসুল্লাহামকে বলতে শুনেছেন কি এজা হাকামাল হাকেম কোনো হাকিম বা বিচার বিচারপতি বা শাসক যদি কোনো হুকুম ফায়সালা শোনাই ফায়সালা শোনাইল ফাজতাহাদা এই হাকিম মানে শুধু বিচারপতি না এতে এমনকি মুফতিও একজন আলেম ফতোয়া দিল এবং তার ইলমি যোগ্যতা আছে ফতোয়া দেওয়ার জি হ্যাঁ এরকম একজন কাজী হ্যাঁ আদালতের কাজী বা জজ বিচারপতি বিচার ফায়সালা শোনাইল বা একজন দেশের নেতা কোন একটা হুকুম শোনাইল ফরমান জারি করলো যদি কোন হাকিম এই হাকিমের মধ্যে সবাই সামিল কোন হাকিম কোন হুকুম শোনাই ফাজতাহাদা এই শোনাবার ক্ষেত্রে বা হুকুমটা দেওয়ার ক্ষেত্রে সে ইস্তিহাদ মানে মেহনত পরিশ্রম করলো কিসের ভিত্তিতে কোরআন সন্ন্যার ভিত্তিতে আমরা কিন্তু মানব রচিত বিধান দিয়ে বিচার যারা করে তাদের কথা আলোচনা করছি না ওখানে এক কথা আউট মানব রচিত বিধান দিয়ে ফেসলা করা হারাম কমপক্ষে কাবিরা গোনা কমপক্ষে ফাঁসে কি কাজ আল্লাহ হয় ফাঁসেক বলেছেন না হয় জালেম বলেছেন না হয় কাফের বলেছেন যদি কোরআন সন্ন্যার বিধানকে অস্বীকার করে তাহলে কাফের কোরআন সন্ন্যার বিধানকে মানে শ্রদ্ধা করে কিন্তু মনে করে যে পারছি না আমরা তাহলে জালেম না হয় ফাঁসেক জি হ্যাঁ মানবরচিত বিধান দিয়ে বিচার করবেন আর আপনি জজ হয়ে বসবেন হ্যাঁ না এসব চাকরি করা যায় না আল্লাহ হেফাজত করে এসব থেকে কারণ আপনি একজন মুসলিম হওয়ার পরেও কোরআনকে উপেক্ষা করে সুন্নাকে হাদিসকে উপেক্ষা করে আপনাকে বিচার করতে হয়েছে আল্লাহ বলছে চোরের হাত কাটো আর আপনি মানবরচিত বিচার করতে বাধ্য একজন মুসলিম অথচ কোরআনের তরজমা বুঝছেন আপনি জানছেন ইমানও আছে হয়তো কিন্তু আপনি বাধ্য কি যা আপনাকে একটা চোরকে ছয় মাস অথবা এক বছর সাপোজ বলছি যাই না তাদের আইন কানুন মন গড়া আইন কানুন জেল জেল জেলের হুকুম আপনাকে কি করতে হবে শোনাইতে হবে জি হ্যাঁ তারপরে আবার তার জামিনের রাস্তা খোলা আছে জামিন দিতে হবে কাকে জামিন দেব দেব না সব মন গড়া মন গড়া কথা এগুলো ইয়া কলো না ইল্লা কে আল্লাহ আল্লাহ ফাজতাহাদা মেহনত করলো মানে কোরআন সন্ন্যার উপরে ইজতেহাদ করলো যে এই হুকুমটার ফায়সাল্লা কি হওয়া উচিত সোম্মা আসা বা তারপরে ঠিক করলো মানে সঠিক সিদ্ধান্তে উপনীত হইল ঠিক উত্তরটা দিল একজন মুফতি ফতোয়া দিল আর ঠিক ফতোয়া দিল একজন বিচারপতি বিচার করলো আর ঠিক বিচার সুবিচার করলো একজন শাসক একটা হুকুম ফরমান জারি করলো সেই ফরমানটা ঠিক করলো অবিচার করলো না ফালাউ আজরানে তাহলে কি পাবে দুই নেকি মানে দ্বিগুণ নেকি পাবে দুই গুণ মানে দুটো যেহেতু তার মধ্যে ভালো দিক আছে একটা হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে জি আজরুল ইসাবা সঠিক কথা বলেছে ঠিক কথা বলেছে একবারে আর এটা হচ্ছে আজরুল ইজতিহাদ মেহনত পরিশ্রম করেছে বেচারা কষ্ট করেছে এই জন্য দ্বিগুণ সব পাবে হাকামা আর যখন হুকুম করলো একটা হুকুম ফরমান জারি করলো বা ফতুয়া দিল হ্যাঁ বা বিচার করলো ফাজ তাহাদা আর মেহনত করলো তাহলে মেহনত অবশ্যই করতে হবে তাকে মেহনত করতে হবে বিনা মেহনতে চেষ্টা করলো না আসলো এলো পথের একটা বলে দিল যেমন আজকালকার হ্যাঁ, ফুটপাতিয়া মুফতিরা দলিলের কোনো হদিস নাই তাদের কাছে কিচ্ছু জানে না মসজিদের এমামতি করে বা গ্রামে আপনাদের একটা মক্ত মাদ্রাসায় পড়ায় দলিল কিছুই বুঝে না কোরআনে হাদিসের নিজেকে আলেম বলে পরিচয় দেয় হাফেজ কারি মাওলানা বলে পরিচয় দেয় আর আপনারা ফতুয়া জিজ্ঞেস করতে গেছেন এখন একটা কিছু হালাল হারাম যায় না যায় তো বলতেই হবে না বললে তো তার ভাত উঠে যাবে ঠিক না দিল ফতুয়া ঝেড়ে কথা বুঝতে পারছেন না জাহান নামে যেতে হবে এই এর আগে একটা হাদিস মনে আছে যে বিচারক হচ্ছে তিন শ্রেণীর হ্যাঁ বিচারক হচ্ছে তিন শ্রেণীর দুই শ্রেণীর লোক জাহান নামে যাবে আর এক শ্রেণীর লোক জান্নাতে যাবে যে মেহনত করলো এবং তার মেহনত ইজতেহাদের যোগ্যতা আছে আর সঠিক সঠিক ফতোয়া দিল জি হ্যাঁ চেষ্টা করলো সেই ব্যক্তি বাঁচবে আর যেই ব্যক্তি বিষয়টাকে বুঝলো না এমনি আপনাকে বিদায় করে দিল একটা কিছু দিয়ে না বুঝেই ফতোয়া দিয়ে দিল না জেনেই ফতোয়া দিয়ে দিল শুনে শুনে ফতোয়া দিয়ে দিল সেই ব্যক্তি জাহান্নামে যাবে জি হ্যাঁ যদি কেউ বিচার করে ফাজতাহাদা আর মেহনত করে সুম্মা আখতা তারপরেও ভুল করে দেয় মেহনত করলো কিন্তু ভুল হয়ে গেল ফতুয়াতে ভুল হতে পারে মানুষ মাত্র ভুল হইতে একমাত্র আম্বিয়া রসুলগণের ভুল হতে পারে না ভুল হইলো ভুলের উপর আল্লাহ রাখবেন না ছোটখাটো মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে কি করে সাথে সাথে ওই এসে সংশোধন করে দেওয়া হয়েছে সুম্মা আখতা ভুল করে দিল আমরা ভুল করি তো আমাদের ভুলের সংশোধন করার তো কেউ নেই আসবে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসবে নাকি ওই আসবে এই তুমি আজকে এই ফতোয়াটা ভুল দিয়েছো আসবে ও আসবেন না সারা জীবন ভুলের উপর থেকে যেতে পারি যে কোনো মানুষ আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া কিন্তু আম্বিয়া রসুলগঞ্জকে ভুলের উপর আল্লাহ বহাল কখনো রাখবেন না জি সোম্মা আখতা ভুল যদি করে দেয় ইজতেহাদ করেছে কিন্তু চেষ্টা করেছে বেচারা কিন্তু ভুল হয়ে গেছে ফতুয়াতে বা বিচার করতে গিয়ে ফালাহ আজরুন তাহলে এক নেকি আছে তার কিসের চেষ্টার এক নাকি পেয়েছে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারে সেজন্য আর এক নাকি পায়নি এই হাদিসের আওতাভুক্ত হচ্ছে আইম্মাই কেরামগন ফোকাহাগন আর বিশেষ করে যেহেতু চার ইমামের নামে চারটা মোঝাব দাঁড়িয়ে গেছে আর কেয়ামত পর্যন্ত এই মোজাবগুলি এমনভাবে দাঁড়িয়ে গেছে থাকবেই তো এই চার ইমামের ক্ষেত্রে এইরকমই ধারণা আমাদের রাখতে হবে ইমাম যা বলেছে সবটাই ঠিক কেউ যদি বলে তার রসুলের সাথে শেরিক করলেন পার্থক্য কি তাহলে রসুল্লাহর মাঝে সাল্লাম আর আবু হানিফার মাঝে আবু হানিফা রাহমার মজাবে যা আছে সব ঠিক তাহলে এই কথা এক ওই কথা রসুল্লাহাম যা নিয়ে আসছেন সব ঠিক দুটো পার্থক্য কি থাকলো শিরক রেসালাত হলো না রেসালাতে শিরকি হলো সাবধান কেউ যদি বলে ইমাম সাফি মজাবে যা আছে বা সাফি ফেকাতে যা আছে ইমাম সাফি যা বলেছেন সব ঠিক তাহলে সে এবং সাফিকে রসুল্লাহামে সমান করে দিল শিরিক রেসা রেসালাতে রেসালাত যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে রেসালাতে যখন শির করলো আল্লাহর বিধানে যেহেতু শরিক হয়ে গেল এটা আল্লাহ শিরিক বিল্লাতে পরিণত হল আল্লাহর সাথে শরিক হয়ে গেল তখন কারণ বিধানদাতা একমাত্র আল্লাহর বিধান শোনানেওয়ালা রসুল্লাহ সাল্লাম জি সুতরাং আল্লাহর সাথে শির হয়ে গেল শির বিল্লা পর্যন্ত পৌঁছে গেল এইভাবে কিন্তু যখন বলবো যে এই সব আইমাইক আবু হানিফা সাফি মালিক বড় বড় ইমাম ছিলেন আলেম ছিলেন অনেক বড় সেই যুগের আলেম ছিলেন আর তাদের অনেক খেদমত আছে অনেক কিছুই করেছেন কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সুতরাং অনেক কথার মধ্যে কিছু ভুল ভ্রান্তি থেকে যাওয়া স্বাভাবিক বরং থেকেছে যেই ভুলগুলো আমরা বুঝতে পারবো সেগুলি ছেড়ে দিয়ে বাকিটা মানব ভুলগুলি ছেড়ে দিয়ে বাকিটা মানব এটাই তো ইসলাম এটাই তো ইসলাম শিক্ষা দেয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সব কথে মানতে হবে আর অন্য অন্য ইমামদের কথা যেটা কোরআন সন্ন্যার পক্ষে হবে নবী সাল্লাহ সাল্লামের নিয়ে আসা দিনের পক্ষে হবে সেটা মানতে হবে বাকি যেটুকু ভুল আছে ছেড়ে দিতে হবে একশোটা পাঁচটা যদি ভুল পাঁচটা ছেড়ে আপনাকে সব তো ছাড়তে বলছি না তো হানাফি মজাবের সবই ছাড়তে বলছি না আপনাকে সাফি মজাব সব ছাড়তে বলছি না মালিক আমবেলি মজাবের সবকিছু ছাড়তে বলছি না শতকরা পাঁচটা সাতটা দশটা যদি ভুল থাকে ওইটুকু ছেড়ে দিতে বলছি তাহলে হকটা পেয়ে যাবে আপনি ওনাদের ক্ষেত্রে আমাদের ধারণা কি হবে এমাম আবু হানিফা ধরেন একটা ফতুয়া ভুল ধরেন এমাম এর পেছনে সুরা পড়া যাবে না ধরেন হ্যাঁ মুক্তাদির সুরা পড়া যাবে না আর সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না সঠিক মতে তাহলে এই ক্ষেত্রে কি বলবো যে এমাম আবু হানিফা রাহেমার ভুল হয়েছে কিন্তু এই ভুল হওয়া সত্ত্বেও তিনি যেহেতু ইজতেহাদ করেছেন মেহনত করে সেজন্য তিনি এক নেকি পেয়েছেন এক নেকি পেয়েছেন সাফি মজহাবে ফজরে কুনুত আছে শুধু ইমাম আবু হানিফার কথা বললে ভাববেন অনেকেই আর অনেকে জাহেল মূর্খ মনে করে যে আবু হানিফার সাথে কিছু আছে আবু হানিফাকে আমি তাদের চাইতে বেশি মহাব্বত করি চারজনকে সমান ভালোবাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চারজন কেন সমস্ত আইমাই কেরামকে চারজনে সীমিত করলে ওটা একটা ভুল হবে হাজার হাজার আইমাই কেন সবাইকে একই রকম ভালোবাসি আলহামদুলিল্লাহ জি তো এমাম সাফির রহমার মজাবে আছে ফজরের কুনুত সারা বছর সাফিরা কুনুত করে জানেন কেউ কি কেরালাদের সাথে যারা বাস করেছেন তারা জানবেন ক্যাম্পে যদি বাস করে থাকেন আর কেরালা এমাম থাকে ইন্ডোনেশিয়া মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আমার কাছে ফোন আসছে মাঝে মাঝে আসে তো বেশ কিছুদিন আগের কথা বলছি বলছে শেখ এইখানে ফজরে আমরা কুনুত করতে বাধ্য মসজিদে কুনুত হচ্ছে এই সময় কি করব হাত নামিয়ে রাখবো আমি নামিয়ে বলবো না বলবো না আচ্ছা এমামতি যদি করেন আপনাকে বাধ্যতামূলক ফজরে কুনুত করতে হবে না হলে আপনার এমামতি নেই আপনাকে এমামতি করতেও দিবে এত গোড়ামি আছে গোড়ামি শুধু হানফি মজাবে না সব মজাবি গোড়ামি আছে কম বেশি বুঝতে পেরেছেন তো এখন কি করবেন এমাম শাফির যেগুলি কথা কোরআন হাদিস মোতাবেক সেগুলো নেব আর বাকি ফজরের কোনটা জয়ীব দুর্বল সুতরাং সেটা নেব না সেটা নেব না কথা বোঝা গেছে এইরকম অনেকগুলি মশলা মশাইল আছে অনেক মশলা মশাইলের আছে এমাম মালিক রহমার মজহাবে এমাম মালিক না মালিকী মজহাবে এমাম মালিকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে মালিকী মজাবে হাত ছেড়ে নামাজ পড়া আছে এখন আপনি কি করবেন হাত ছেড়ে নামাজ পড়বেন না মোটেই না এমাম মালিকের মহব্বত মানে হাত ছেড়ে নামাজ পড়া না এমাম মালিকের মহব্বত ভালোবাসা মানে তলাশ করা যে হাত ছেড়ে না হাত বেঁধে পড়তে হবে আর বাঁধতে হলে কোথায় বাঁধতে হবে এটা তলাশ করতে হবে কোনটা বেশি কোরআন সন্ন্যার কাছাকাছি ওইটা নিতে হবে এটা হচ্ছে হক কিন্তু এমাম সাফেই এক নেকি পেয়েছেন যদি ফতোয়া দিয়ে থাকেন ফজরের কোনতের এক নেকি পেয়ে দুই নাকি পাননি যেটা ঠিক করেছেন দুই নাকি পেয়েছেন এমাম মালিক এই ফতোয়া দেননি কিন্তু যে ফতোয়াগুলিতে ধরেন উনি নিজেই দিয়েছেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে বলবো যে সেটা এক নেকি পেয়েছেন কারণ তার ইস্তেহাদের মেহনতের নাকি পেয়েছেন দুই নাকি পাননি যেখানে ঠিক করে সেখানে দুই নাকি পেয়েছেন এইভাবে আর কি মোত্তাফাকুন আলী বুখারি এবং মুসলিমের হাদিস ইজতেহাদের জন্য জরুরি নয় যে নবী সব হাদিস জানতে হবে এটাও জরুরি নয় ইজতেহাদ কে করবে একবারে সামান্য কিছু জানছেন আর ইজতেহাদ শুরু করে দিচ্ছেন না আমি নিজেকে মুজতাহিদ বলবো না তবে যে ইজতেহাদ আমাদের সামনে আছে আবু হানিফা শাহি মালিক আহমদের বা তাইমিয়া বা সেইখানে বাজিবিন ওসাইমিন আলবানি সেগুলি আমি যাচাই বাছাই করার মতো কিছুটা আমার মধ্যে ক্ষমতা আছে ওইটা আমি কাজে লাগাবো এটা হচ্ছে আমাদের মধ্যম শ্রেণীর লোকের কাজ আমরা মধ্যম শ্রেণীর লোকের মধ্যে ফেলতে পারি আর আপনারা হচ্ছেন প্রাথমিক শ্রেণীর মানুষ আপনাদের মধ্যে কিছু লোক ইসলামিক সেন্টারে আসলেন আর আসার পরে তখন দু একটা ফতোয়া নিলেন আর আপনি সোশ্যাল মিডিয়াতে বসে গেলেন আর ওই ফতোয়াটা দিতে শুরু করলেন এটা ভুল কথা এটা আপনাদের কাজ না এটা আপনাদের কাজ না আপনারা চোখ খুলে আলেমদের অনুসরণ করার চেষ্টা করবেন একজনের নয় যখন যেখানে হাতের নাগালে যে আলেমকে পাবেন কোরআন সন্ন্যার তার কাছ থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে তিনটি স্তর এই ক্ষেত্রে রয়েছে জন্য তো ফিল মুজতাহেদে মা কালাহু আলাহু জন্য এই শর্ত নয় যে যা বলেছেন যা করেছেন সব জানতে হবে সমস্ত হাদিস সম্পর্কে ওয়াকিফাল হইতে হবে না জরুরি নয় হ্যাঁ, তো কতটা জানতে হবে অধিকাংশগুলি জানতে হবে অধিকাংশ জানতে হবে অধিকাংশ বিষয় না জানলে হবে না ধরেন একশোটাতে সত্তর আশি নব্বইটা জানছে দশটা বিষয় সম্পর্কে হঠাৎ জিজ্ঞেস করা হলে লা আদরি বলছে জানি না আমি ঠিক আছে আমি জানার চেষ্টা করবো হ্যাঁ, জেনে পরে বলবো অসুবিধা নেই হচ্ছে আজকের আলোচনা এখানে শেষ করি ওসলাল মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাই জাকুল্লাহ